তাদের নাগালের মধ্যে থাকবে তারা যেভাবে ইচ্ছা চয়ন করতে পারবে তাদের সামনে রৌপ্য পাত্র এবং স্বচ্ছ কাঁচের পাত্রসমূহ পরিবেশিত হতে থাকবে কাঁচ পাত্র হবে রৌপ্য জাতীয় ধাতুর যা জান্নাতের ব্যবস্থাপকরা যথাযথ পরিমাণে পূর্ণ করে রাখবে সেখানে তাদের এমন সুরা পাত্র পান করানো হবে যাতে শুকনো আদার সংমিশ্রণ থাকবে عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم بلدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساغر من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا এটি জান্নাতের একটি ঝর্ণা যা সালসাবিল নামে অভিহিত তাদের সেবার জন্য এমন সব কিশোর বালক সদা তৎপর থাকবে যারা চিরদিনই কিশোর থাকবে তুমি তাদের দেখে মনে করবে যেন ছড়ানো ছিটানো মুক্তা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 الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما হে নবী আমি তোমার উপরে এ কোরআন অল্প অল্প করে নাজিল করেছি তাই তুমি ধৈর্যের সাথে তোমার রবের হুকুম পালন করতে থাকো এবং এদের মধ্যকার কোনো দুষ্কর্মশীল এবং সত্য অমান্যকারীর কথা শুনবে না সকাল সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো রাতের বেলায়ও তার সামনে সিজদায় অবনত হও রাতের দীর্ঘ সময় তার তাসপি অর্থাৎ পবিত্রতা বর্ণনা করতে থাকো এসব লোক তো দ্রুত লাভ করা যায় এমন জিনিসকে অর্থাৎ দুনিয়াকে বেশি ভালোবাসে এবং ভবিষ্যতে যে কঠিন দিন আসছে তাকে উপেক্ষা করে চলছে আমি এদের সৃষ্টি করেছি এবং এদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ও সন্ধিস্থল মজবুত করেছি আর যখনই চাইব তাদের আকার আকৃতি পরিবর্তন করে দেব এটি একটি উপদেশ বাণী এখন কেউ চাইলে তার রবের দিকে যাওয়ার পথ অবলম্বন করতে পারে তোমাদের চাওয়ায় কিছুই হয় না যদি আল্লাহ তা না চান আল্লাহ সর্বজ্ঞ ও সুবিজ্ঞ যাকে ইচ্ছা তিনি তাকে তার রহমতের মধ্যে সামিল করেন আর জালেমদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি